উমার রাজিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর নিকট লোকেরা অশুভ সম্পর্কে আলোচনা করলে তিনি বলেন কোনো কিছুর মধ্যে যদি অশুভ থাকে তা হলো বাড়িঘর স্ত্রীলোক এবং ঘোড়া